চাতুর্মাস ব্রতের কোনো কথাই লোকে জানে না চাতুর্মাস কিভাবে পালন করতে হয় সর্বক্ষণ হরিকথা কীর্তন মুখে এই সব ব্রতগুলো পালন করার বিধান দেয়া আছে পুরুষোত্তম ব্রত চাতুর্মাস ব্রত যা কিছু কার্তিক ব্রত সব কিছু ভগবানের হরিকথা কীর্তন করতে করতে কেন হরিকথা কীর্তনই হচ্ছে শেষ কথা চৌষট্টি প্রকার ভক্তি অঙ্গের চৌষট্টি প্রকার ভক্তি অঙ্গের মধ্যে নববিধা ভক্তির কথা মহাপ্রভু শর্ট আউট করে আলাদাভাবে জানিয়েছেন তথাপি তার মধ্যে আবার নাম সংকীর্তন হচ্ছে প্রধান শ্রবণ কীর্তন স্মরণ এ তিনটে অঙ্গাঙ্গিভাবে জড়িত যিনি শ্রবণ করবেন যিনি কীর্তন করবেন কীর্তনের সঙ্গে সঙ্গে আমি কীর্তন করছি আমি নিজেও শুনতে পাচ্ছি আমি কি কীর্তন করছি আমার কানে ঢুকছে শ্রবণ কীর্তন আর আমি যদি স্মরণে না আনি ভগবানকে আমি ওই কথা বলতে পারবো না হয় না কখনো অখণ্ড স্মৃতি যদি আমার না থাকে তাহলে উল্টো পাল্টা হয়ে যাবে কোনোটাই আমি বলতে পারবো না মুখস্থ করে কেউ বলতে পারে কিন্তু ওই কথা বীর্য থাকবে না সেই জন্য বলছেন শ্রবণ কীর্তন এবং স্মরণ এ তিনটে বিচার করলে দেখা যাবে যিনি শ্রবণ করলেন তিনি বলে তিনি তো শ্রবণ করলেন শ্রবণ প্রচুর পরিমাণে করার পর তার মুখ দিয়ে সেই কথাটা যেমন বেশি ভোজন করলে ঢেকুর ওঠে শ্রবণ করতে করতে তার মুখ দিয়ে বেরোবে যে কথা শ্রবণ সে বলতে আরম্ভ করবে যে শ্রবণ করছে আপনারা শ্রবণ করছে আপনারা কি ভগবানের কথা চিন্তা করছেন না যারা ফাঁকি মারছে যারা সরোতা আমাদের বৃন্দাবনে মজা করে ব্যাখ্যা করে ওরা হচ্ছে শ্রোতা নয় সৌরতা স্রোতা মানে শুয়ে রয়েছে বেশ হরিকথা যেখানে হবে এসে দেখবে কোন জায়গাটা বসলে ভালো হয় যাতে পিঠটা হেলান দিতে পারবো হেলান দিয়ে ভালো করে বুঝে পড়বো আর পাঠক ঠাকুর বলতে থাকবে আমি আরামে ঘুমাবো বাড়িতে সব জ্বালাতন করে ভালো শোয়ার জায়গা পেলাম যারা এই বুদ্ধি নিয়ে আসেন হরিকথা শুনতে তাদেরকে শ্রোতা বলা নেয় সরতা তারা এসে আগে জায়গাটা খুঁজে কোন জায়গায় হেলান দেওয়া যায় ভালো সেইখানে বসে এবার চিন্তা করে ভালো একটা ঘুম দিয়ে দিল এইভাবে দেখা যায় যিনি বাস্তব শ্রবণ করবেন তার শ্রবণের সঙ্গে সঙ্গে স্মৃতিপথে তার ভগবানের চিন্তন আসবেই আসবে আর তিনি যেই শ্রবণ করলেন তার মুখ দিয়েও বেরোবে রাস্তায় যেতে এই কথা যা শুনবে তা বলতে আরম্ভ করবে তাহলে শ্রবণ কিন্তু স্মরণও থাকে এইগুলো স্মরণ যারা করেন দেখবেন গোপনে বিড় করে পাগলের মতো বলতে থাকে ভেতরে আমি একটা কথা অনেক দু তিন দিন আগে ব্যাখ্যা করেছিলাম যে ব্যাসাসনে যাদেরকে বসাবেন তারা হচ্ছে কি যাকে তাকে বসাবার নিষেধ জীবগোস্বীপাদের অনুশাসন আছে জীবগোস্বীপাদ এই সম্বন্ধে একবারে বিরাট করে লিখে দিয়েছেন ব্যাসাসনে যাকে তাকে বসানো নিষেধ করেছেন ব্যাসাসনের জন্য কাকে বলা কাকে বলা রয়েছে বলছেন বক্তা স্বরাগ ও নিরাগ ও দ্বিবিদ ভাবে বক্তা স্বরাগ এবং নিরাগ ভেদে দুরকম যিনি বিভিন্ন কামনা বাসনা নিয়ে শ্রোতাদের সামনে বসে রয়েছেন বক্তৃতা করছেন তিনি শ্রোতাদের অমঙ্গল করবেন আর নিজের অমঙ্গল করবেন এই জন্য জীবগোস্বীমা বলেছেন বক্তা স্বরাগ ও নিরাগ ও দ্বিবিদ ভাবে বক্তা নিরাগ হতে হবে কোনো নিষ্কাম অবস্থায় বলবেন যিনি সরবেগ জয়ী হবেন যিনি ২৪ ঘন্টার মধ্যে ২৪ ঘন্টা ভগবত চিন্তনে ডুবে রয়েছেন যিনি ভগবানের প্রেমেতে যুক্ত রয়েছেন এই সব লক্ষণগুলো হলো সর্বক্ষণ তার মধ্যে কীর্তন চলে হরি কীর্তন আবার আরেক ধরনের শ্রোতা আছে বক্তা আছে যাদেরকে এই ক্যাটেগরিতে ফেলতে পারবেন না এই কথাটা না বললে আপনারা আবার ভুল বুঝবেন এটা হচ্ছে দেখবেন চতুর্শন মাঝে মাঝে চারজনের মধ্যে একজন কীর্তন করতে আরম্ভ করেন আর বাকি তিনজন বসে বসে শোনেন সেইখানে কিন্তু শ্রবণটা অন্যরকম আমি এর সঙ্গে এটা পার্থক্যটা বুঝিয়ে বলার জন্য এটা কথাটা তুললাম নাহলে কোনো সময় কেউ ভুল বুঝবে নবযোগেন্দ্রর মধ্যে একজন যোগেন্দ্র বলতে আরম্ভ করলো আটজন যোগেন্দ্র বসে বসে শুনতে আরম্ভ করলো তাদের শ্রবত কীর্তনের ব্যাপারটা আলাদা মিথরতি মিথোত্তিষ্ট নিবৃত্ত নাহা এই শ্লোকে এটা আসছে তারা পরস্পর একে অপরকে কীর্তন করে শোনাবেন এটা আনন্দ এরা রস অনুভব করছেন কিন্তু সমাজের অজ্ঞ লোকগুলোকে উপদেষ্টার ভূমিকায় যারা বসেছেন আর ওরা যারা শ্রোতভন কীর্তন নিজেদের মধ্যে করছেন ওটা এক কথা নয় এই দুটো যেন গলিয়ে ফেল গুলিয়ে ফেলবেন না চতুর্সন নবযোগেন্দ্র নারদজি মহারাজ কখনো কখনো চতুর্সনের কাছে শ্রমণ করছেন নারদজি মহারাজ মহাদেবের কাছে শ্রমণ করছেন বলে এইসব কী কথা রে বাবা এরা তো সবই জানেন বলে হলেও এরা তবুও শ্রবণ করেন এই শ্রবণটা হচ্ছে আস্বাদনের শ্রবণ মিথরস্থি মিথ মিথ মানে পরস্পর পরস্পরের তুষ্টি পুষ্টি পাওয়ার জন্য সংকীর্তন একে অপরের সংকীর্তনের দ্বারা এই কীর্তন করছে এ শুনছেন এই কীর্তন করছে শুনছেন যতক্ষণ পর্যন্ত আপনারা বদ্ধ অবস্থায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের শোভন কীর্তনটা একটা ভজনের অঙ্গ হবে চৌষট্টি প্রকার ভজন অঙ্গের একটা অঙ্গ যতক্ষণ পর্যন্ত বদ্ধ অবস্থায় জীব থাকে যদিও বৈষ্ণব কথার নাম লিখেছে গুরু দীক্ষা নিয়েছে সবই হলো আমি মানলাম কিন্তু শ্রবণ কীর্তন করছে এখনো বদ্ধ অবস্থায় বদ্ধ অবস্থায় শ্রবণ কীর্তনটা হলো নববিদা ভক্তির অন্তর্গত একটা সাধন ভক্তি বুঝে গেল হয়তো আজ না হলেও কাল সিদ্ধ অবস্থায় উঠতে পারবে যদি ঠিকমতো করে শোভন কীর্তন জলে করে সেচন ইত্যাদি মহাপ্রভু বলেছেন কিন্তু যারা সিদ্ধ মহাত্মা তাদের শোভন কীর্তনটা কিন্তু সাধন ভক্তি নয় এই কথাটা বুঝতে হবে এগুলো কেউ ব্যাখ্যা করবেন না যারা সিদ্ধ অবস্থায় রয়েছেন তাদের তাদের শোভন কীর্তনটা হলো স্বয়ং সাধ্য তাদের শোভন কীর্তন যেটা সেটা স্বয়ং সাধ্য তাদের নববিধা ভক্তির অন্তর্গত একটা শোভন কীর্তন অঙ্গ চৌষট্টি প্রকার ভক্তিনন্দ শ্রবণাক্ষা ভক্তি কীর্তনাক্ষা বলতে নয় শ্রবণ কীর্তন ভক্তি নয় এটা তাদের ভক্তির অঙ্গ নয় এটা হলো তাদের স্বয়ং সাধ্য কথাটা আরও ক্লিয়ার করে বলা উচিত অর্থাৎ এরা শ্রবণ কীর্তন করছে সেই বস্তুটাকে লাভ করার জন্য ভগবানের চরণ কমল তার প্রেম তার ভালোবাসা তার নিত্য স্মৃতি প্রাপ্তির জন্য বোঝা গেল যিনি সাধন ভক্তি যাজন করছেন কি যিনি নিত্য সিদ্ধ তিনি কেন কীর্তন হরি হরিকথা কীর্তন করছেন স্মরন্তম স্মারায়ন্তশ্চ এ স্মরণ করছে এ ওকে স্মরণ করে দিচ্ছে আচ্ছা মাধবেন্দু পরিবাদকে ঈশ্বর পরিবার কীর্তনের দ্বারা আরও বেশি করে স্মরণ করি স্মরণ তো তার আছে এইখানে যে শ্রবণ কীর্তন যেটা চতুর্সনের ভেতরে বা নবযোগেন্দ্রের ভিতরে যে শ্রবণ কীর্তনের কথা বলা আছে মিথরতি মিথতুষ্টি নিবৃত্ত মিথমাত্মানাহা তারা নিজেদের মধ্যে ভক্তিটাকে যেমন আবির ছড়ে ঝুল যেমন গোপিকাগণ এবং কৃষ্ণ একে অপরকে আবির ছুটছে এ রসের বর্ষা হচ্ছে এ রস বর্ষা করছে এ রস বর্ষা করছে এখানে ওই সাধন ভক্তি নয় এটা স্বয়ং সাধ্য বলে মহারাজ সিদ্ধ মহাত্মারা বসে হরিকীর্তন হরিকথা বলেন কেন বলে এই কারণে বলেন তারা রসের বিনিময় করছেন তারা রস আস্বাদন করছেন তারা স্বয়ং সাধ্য বস্তু যেমন গোপিকাগণ তারা ভগবানের নিজজন গোপিকাগণ আবার শ্রবণ কীর্তনের কথা বলার কি দরকার আছে তারা তো বলছেন আমরা শ্রবণ কীর্তন করলে তোমাকে সবসময় কাছে পাই আর কাছে তো এমনিতেই রয়েছেন গোপিকাগণে তারা নিজেরাই এ কথা বলছেন তাহলে গোপিকাগণের শ্রবণ কীর্তনকে আমি সাধন মুক্তি ধরবো না ওরা রাধারানীকে শোভন করাচ্ছেন বিশাখা ললিতা ও মরে যাবে আবার যখন মূর্ছা যাচ্ছেন মূর্ছা অবস্থায় কৃষ্ণ নাম বলছেন শ্যাম শ্যাম শ্যাম শ্যাম রাধারানী আস্তে আস্তে চেতনা পেয়ে কে শোনা এলো শ্যাম নাম আমার কানেতে কে বলল রে শ্যাম নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে শ্যাম সুন্দর সেইখানে উপস্থিত হৃদয়ে এই তো শ্যাম এসে গেছে কৃষ্ণ বলছেন এই দয়াময়ী রাধার কি ভাব আমি আমি নিজে বুঝতে পারি না কৃষ্ণ বলছেন আমি নিজে পাগল হয়ে যাই ওর ভাবটা কি বলছে তমাল বৃক্ষকে দেখলে এই কৃষ্ণ পেয়ে গেছি বলে আলিঙ্গন করে বসে থাকে শ্রী রাধিকার কি ভাব আমি বলতে পারি আমি নিজে পাগল আমি বোঝবার জন্য আমি গৌর রূপে আসব এই জন্য গৌরাঙ্গ রূপেতে তিনি আমার এলেন রাধা কৃষ্ণের অপ্রাকৃত জগতের যে যুগল মিথুন তার বেগ গাঢ় আশ্লিষ্য অবস্থা গাঢ় আলিঙ্গন যেটা সিদ্ধ মহাত্মা যদি আলোচনা করেন তার পক্ষে উচিত নিশান্তকালীন লীলায় রাধা গোবিন্দ একাকার হয়ে গেছেন ওটা হচ্ছে গৌরের স্বরূপ আমাদের গায়ত্রীর যদি সর্বসার্থক মণ্ডিত চিন্তা করতে হয় তাহলে রাধা গোবিন্দ অপ্রাকৃতিক জগতের যুগল মিথুন একাকার হয়ে গেছেন আলাদা হচ্ছে না রস ঘনীভূত হয়ে এক হয়ে গেছেন সেই গৌরাঙ্গ সে কৃষ্ণ চৈতন্যের এই ধ্যানটা আমাদের করা উচিত গায়ত্রী কেউ কিন্তু বলেনি আপনাদের এটা এটা শেষ কথা গায়ত্রী সূর্যমণ্ডলের মধ্যে এইটা যদি চিন্তা করতে পারবে তার গায়ত্রী হচ্ছে এক্সিলেন্ট হয়েছে চিন্তা গায়ত্রী মন্ত্রটাই যারা আপনাদের গায়ত্রী দেওয়া হয় না কিন্তু গায়ত্রী যা কৃপা পেয়েছেন আশ্চর্য আপনাদের দুঃখের কিছু নেই দুঃখের কিছু কারণ নেই খালি মহামন্ত্রের দ্বারা আপনারা সব পেয়ে যাবেন মহামন্ত্র যদি কৃপা করে গায়ত্রী বেদে সব পেয়ে যাবেন সব ওর মধ্যে আছে কিন্তু দুঃখ করার কোনো কারণ নেই কেন মায়েদের স্বাভাবিক ভক্তি থাকে আবার অনেকে অন্যরকম পথেও চলেন যাই হোক সব রকমই আছে তবে মোটের ওপর দেখা যায় মায়েদের ভক্তির প্রভাবটা একটু বেশি থাকে যাই হোক ঈশ্বরের দান তাদের তাহলে আমরা দেখলাম এখানে আলোচনা প্রসঙ্গে যে নারদজি মহারাজ সেই নির্জনে বসে যখনই চিন্তা করছেন সাধুগণ আমাকে যে উপদেশগুলো করে গেছিলেন সে উপদেশে চিন্তা করছেন এই কথা বলে গেছিলেন চিন্তা করতে করতে হঠাৎ আমার হৃদয়েতে এক ঝলকের জন্য হঠাৎ ভগবান উঁকি মারল ভগবান শ্যামসুন্দর ভগবান আমার হৃদয়েতে ঝক করে ভগবান শ্যামসুন্দর অন্য স্বরূপেও উঁকি মারতে পারেন কৃষ্ণ হলে আমাদের ভালো হয় বলা নেই এটা যাই হোক ভগবান নিজের স্বরূপ দর্শন করালেন নারদজি বেশিরভাগ সময় নারায়ণ নারায়ণই বলেন বলুক গে তাহলেও উনি ভক্তিরাজ্যের হচ্ছে সর্বশ্রেষ্ঠ আজাদ আচার্য নারদজি মহারাজ আর শঙ্কর ভগবান যত পৃথিবীতে ভক্তি বিস্তার করেছেন আর কোনো আচার্য নাই এত ভক্তি নারদজি মহারাজ এবং শঙ্কর ভগবান এই জগতে যত বেশি পরিমাণে ভক্তি বিস্তার করেছেন জগতে আর কোনো আচার্য নেই এত ভক্তি বিস্তার করেছেন এরা দুজনে সবচেয়ে বেশি যার জন্য যে কোনো কথা আমরা শ্লোক বা আদি প্রতিযান দেখবে নারদ উবাচ নারদ উবাচ শিব শঙ্কর উবাচ ইত্যাদি কথা সে যাই হোক এখানে নির্জনে ভগবানের কথা কীর্তন চিন্তা করার সঙ্গে সঙ্গে স্মৃতিপথে আসার সঙ্গে সঙ্গে সেখানে ভগবান তার হৃদয়তে এক ঝলকের জন্য আবির্ভাব হলেন তাকে দর্শন দিলেন দেয়া সঙ্গে সঙ্গে সে পাগল হয়ে গেল মুহূর্তের মধ্যে দর্শন দিয়ে আবার লুকিয়ে পড়লেন মুহূর্ত বললে ভুল হবে এক ঝলক মুহূর্ত তো অনেক বড় সময় এক ঝলকের জন্য তখন সেই চোখ খুলে লাফিয়ে উঠল কি হলো এক্ষুনি দেখলাম ভগবানকে কোথায় গেলেন বলে কাঁদতে আরম্ভ করলেন এক্ষুনি দেখলাম হরি আমার হৃদয়তে দর্শন দিলেন এত অপূর্ব শ্যাম সুন্দর রূপ দেখলাম কোথায় গেলেন তিনি কাঁদতে আরম্ভ করলাম অধৈর্য হয়ে পড়লাম হঠাৎ দেখা গেল আকাশবাণী হলো আকাশ থেকে বাচ্চাকে বলছেন সেই শিশুকে বলছেন ওগো এই জন্মেতে আর তুমি আর দর্শন পাবে না কেন অবিপক্ষ কষায়ানাম দুর্দশ অহম তোমার এখনো সম্যক রূপে ভজন পরিপুষ্টি হয় নাই খালি সাধু সঙ্গ করেছে এইসব তোমার ভালো অবস্থা হয়েছে যে সামান্য কষায় আমি সকালবেলা বলছিলাম হিঙ্গুরের পাত্র হিং নেই তথাপি এক বছর পরে গুলো হিঙের গন্ধ বেরোবে এই কষায় বলতে কাম কষায় কাম চলে গেছে কামের নিবৃত্তি হয়ে গেছে আরে মহারাজ কামের নিবৃত্তি হয়েছে দেখা যাচ্ছে কিন্তু কামের কষায় দাগগুলো রয়ে গেছে মানজন করো আরো বেশি করে মানজন করো মানজন করতে করতে ওই যে কামের কষাইগুলো দাগগুলো রয়ে গেছে দাগগুলো চলে যাবে সেই দাগগুলো না যাব সেগুলো কি করে যাবে বলে একই কথা যে উপদেশ করলো ভজনের মাধ্যমে যাবে অর্থাৎ এইটি বক্তব্য ওই আকাশবাণীর তোমার এখনো ভজনটা পরিপুষ্ট হয় নাই বাবা তবে যে আমি তোমাকে এক ঝলক নিজে দেখিয়ে দিলাম সেটা হচ্ছে লোভ দেখাবার জন্য লোভ না গেলে এগোবে না তবে যে আমি এক ঝলক তোমাদেরকে দর্শন দিলাম তোমাকে খালি তোমাকে এগিয়ে আসার জন্য কামন এগিয়ে আসো আমি আছি লোকে বলছে ভগবান মিথ্যা না আমি আছি আমি খালি দেখছি তোমার চেষ্টা তোমার চেষ্টাটা দেখছি গোপনে যার যত পরিমাণে অধৈর্য একেবারে ভগবানকে প্রাপ্তির জন্য প্রবল প্রতীক্ষা যেমন সবরী সবরী মা যেমন প্রতীক্ষা করেছিলেন এইটুকু যুবতী বয়স থেকে আরম্ভ করে ছোট্ট কিশোরী সেখান থেকে একবারে বুড়ি হয়ে দাঁত ফাঁস পড়ে গেছে চোখে ভালো দেখতে পায় না তখনও বিশ্বাস করে রয়েছেন গুরুদেব বলেছেন সবরই পরীক্ষা প্রতীক্ষা করে থাক শ্রীরাম তোর কাছে আসবেন তাই নাকি গুরুদেব বলে গেছে এই আজ আসবে আজ আসবে আজ আসবে এই করে সে বুড়ি হয়ে এখন প্রায় শেষ মুহূর্ত তথাপি সবরীর প্রতীক্ষার কোনো ধৈর্যের অভাব নেই ওই জন্য আমাদের জীবনে ধৈর্যের অভাব হলে পরে আমরা ভগবানকে প্রাপ্তি হতে পারবো না কার কত পরিমাণে কীর্তনেও নর্তম গরু লোক হ্যাঁ হরিলাভে হরিলাভে প্রেম হরিপ্রেম লাভে ধৈর্য ধন প্রেম লাভে ধৈর্য ধন আছে না কীর্তনে প্রেম লাভ যদি করতে চাও ধৈর্য ধন দরকার ধৈর্য না হলে হবে না ভগবানের সঙ্গে সম্বন্ধ ভগবানের সঙ্গে ভালোবাসা এগুলো চারটিখানি কথা না সেই জন্য নারজ্জির হয়তো অনেকটা অনুভব হয়েছে কিন্তু এখনও আকাশবাণী বলছেন সেটা অবিপক্ষ সায়ানাম দুর্দশ অহম কুযোগী নাম এর ব্যাখ্যা আমি করেছিলাম অবিপক্ষ কষায় মানে যাদের যারা যোগ রন্ধিত কর্মণাহা যখন গজেন্দ্র মুখ্যন আলোচনা করবে সেখানে যোগ রন্ধিত কর্মণহা এ আবার কি মানে বাবা এ তো বুঝলাম না রন্ধন মানে তো রান্না করে এখানে আমার এই যোগরঞ্জিত কর্ম না অর্থাৎ এখানে মূল কথা হলো আমার ভজনের দ্বারা রোজ ভেতরে রন্ধন হচ্ছে ভেতরটা পরিপক্ক হচ্ছে ভগবান আমার হৃদয়টাকে আস্বাদন করতে পারেন কিনা রোজ রান্না চলছে রান্না বুঝি তপস্যা ভজন আদি দ্বারা এই রন্ধন ক্রিয়া চলছে এখনো কাঁচা রয়ে গেছে ভেতরটা এখনো ফাঁকা হয়নি যতক্ষণ পর্যন্ত কাঁচা রয়েছে তো রন্ধন কেয়া চলছে মায়েরা দেখবেন অন্ন রান্না হয়েছে এখন তো প্রেশার কুকার আছে টুক করে বসিয়ে আগে তা ছিল না হাঁড়ি থেকে অন্নটা তুলে টিপে দেখতে রান্না হয়েছে কি না হ্যাঁ এখনো হয়নি আর একটু হোক আবার ডুলে একটা অন্ন টিপলেই বুঝতে পারতো রান্না হয়নি সেরকম অবিপক্ষ কষায় আনাম তোমার কষাইগুলো এখনো সম্যকরূপে পরিমার্জন হয় নাই আকাশবাণী বলছে নারদজিকে বাচ্চা বাচ্চা পূর্বজন্মে এখনও নারদ অবশ্যই এর মধ্যে অনেক সিদ্ধান্তের কথা আছে যারা কাঁচা তারা বুঝবেন না সাধন সিদ্ধ নারদ নিত্যসিদ্ধ নারদ এসব অনেক কথা আছে এগুলো সব লোকে বলবে তাহলে নারদ মরে গিয়ে নারদ বোধহয় আগে ছিল না নিত্য জগতের কথা সাধন সিদ্ধ নারদ আর নিত্যসিদ্ধ নারদ এগুলো ভেতর পার্থক্যটাকে এসব বুঝবেন পরে আমি বলবো সব এক জায়গায় বললে কনফিউজ হয়ে যাবে তাহলে এখানে বক্তব্য হলো এই অবিপক্ষ কষায়ানম তোমার এখনো মার্জন পরিপূর্ণ হয়নি অর্থাৎ তোমার ভজনের এখনো পরিপক্ক অবস্থা হয়নি রন্ধন হয়নি অবিপক্ক কষায় তোমার কষায়টা এখনো বিদূরিত হয়নি এখনো ঠিক হয়নি তাই জন্য দুর্দশ অহম সেই কারণে আমি দর্শনের বিষয় হব না সেই কারণে আমি তোমার দর্শনের বিষয় হতে পারবো না আমি হতে চাইছি তোমার দর্শনের কাছে আমি আসতে চাইছি কিন্তু পারবো না কারণ আমি তো নিয়ম ভাঙতে পারবো না দুর্দর্শ অহম কুযোগী নাম কুযোগী বলতে অনেক ব্যাখ্যা করা হয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কুযোগী বলতে যারা আমাদের ভক্তিরাজ্যে আশ্রয় করছেন গুরুচরণ অথচ গুরুদেবকে মানছেন না গুরু সিদ্ধান্ত গুরু আচরণ কিছু মানেন না তাদেরকে কুযোগী বলা হবে যোগ বলতে যেন মনে না করে খালি হাত পা ঝরে যোগ এটা নয় যোগমন্ত্রে ভগবানের সঙ্গে যোগাযোগের রাস্তা সেটা ভক্তিযোগ হতে পারে হ্যাঁ কর্মযোগ ধ্যানযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ রাজগুহযোগ বিভিন্ন তো এগুলো ভগবানের সঙ্গে যোগাযোগের এক একটা রাস্তা সেই জন্য এখানে বলছেন যে অবিপক্ষ কষায়াম দুর্দর্শ অহম কুযোগী নাম আমি তাদের দর্শনে হব না যারা কুযোগী যারা এক্স্যাক্ট পদ্ধতি যে পদ্ধতিতে আমাকে প্রাপ্ত হওয়া যায় সে পদ্ধতিতে যারা অগ্রসর হচ্ছেন না গুরুচরণ আশ্রয় অনেকেই করেন কিন্তু কজন শিষ্যের হৃদয়েতে অপ্রাকৃত জগতের সিদ্ধান্ত রাজি অপ্রাকৃত জগতের আনন্দময় এসব কথায় সম্যকরূপে প্রকাশ পায় আপনি দেখিয়ে দিন অনেক সময় দেখা যায় গুরুপাদ পদ্মের কাছে হাজার হাজার ব্যক্তি আশ্রয় গ্রহণ করেছেন তাদের মধ্যে দেখা যায় কদাচিৎ কয়েকজনের এরকম সৌভাগ্য হলো যে গুরুচরণের যা যা ভাব সব তার মধ্যে দেখা যায় গুরুচরণের সিদ্ধান্ত আচার আচরণ নিষ্ঠা সব কিছু প্রকাশিত হয়ে পড়ছে তারই গুরুচরণ আশ্রয় সার্থক হয়েছে বলে জানবেন বাকি কাউর ভেঙে পড়ার কারণ নেই তারাও চেষ্টা করুন আমি যে প্রথম আলোচনাগুলোতে বলেছিলাম এই অনন্ত বিশ্ব এই যে বিশ্বব্রহ্মাণ্ড কসমিক ওয়ার্ল্ড তার একটা সেন্টার পয়েন্ট আছে তার একটা কেন্দ্রবিন্দু আছে সেই কেন্দ্রবিন্দুর সঙ্গে যদি আপনাদের কেন্দ্রবিন্দুকে মেলাতে পারেন এখন ঘাবড়ে যাবেন এত বড় একটা কথা হজম করতে পারবেন না সেই জন্য কীর্তনের মাধ্যমে আমাদের নরোত্তম ঠাকুর ঠাকুর এরা সব বলে দিয়েছেন গুরুমুখ পদ্মবাক্য হৃদয়েতে করিয়া ঐক্য আর না করিও মনে আসা তো এই কথাটাই তো আমি বড় ভাই বললাম যে দর্শনটা আগে করলাম যেটা বিরাট বিরাট দার্শনিকগণ চিন্তাশীল ব্যক্তিগণ মনীষীগণ ঋষিমুনিগণ যারা বলেছেন বিদেশের যারা আছেন তারাও বলেছেন বড় বড় দার্শনিকগণ যে আমাদের মনে হচ্ছে এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে একটা কেন্দ্রবিন্দু আছে সেইখানে বিশ্বাত্মা বিশ্বাত্মা কথাটা শুনেছেন বিশ্বাত্মা আমার মনে আমাদের মনে হচ্ছে তার একটা সেন্টার পয়েন্ট সেখান থেকে সব পরিচালিত হচ্ছে সেই সেন্টার পয়েন্টের সঙ্গে আমার স্বতন্ত্র ইচ্ছা তাকে বিসর্জন দিয়ে যখনই তার সঙ্গে কোয়েনসাইট যখন তার সঙ্গে কোয়েনসাইট করতে পারবো তখন আমার জীবন সার্থক মণ্ডিত হয় সেইটাকেই সহজ সরল ভাষায় অত বড় কথা আপনি বুঝতে পারবেন না বলে কীর্তনের মাধ্যমে ভক্তিবিনোদ ঠাকুর নর্তম ঠাকুর বলেছেন এইসব কথা অতি সরলভাবে বলে এত কথা বুঝতে না পারিস এটা তো বুঝতে পারবি সরল কথাটা কোনটা বলছে গুরুমুখ বাক্য হৃদয়তে করিয়া ঐক্য আর না করিও মনে আসা মহারাজ এটার মানে কি হলো এটার মানে আমি যেটা আগে বলো তাই তো হলো তাই হলো কি না আমি প্রমাণ করে দিচ্ছি তা হলো গুরুপাদ পদ্ম কে হয় যিনি কৃষ্ণের সঙ্গে হৃদয়কে মিলিয়ে ফেলেছেন তিনি তো নিত্য জগতে তাই যদি হয় আবার গুরুচরণের সঙ্গে গুরুচরণের গুরুদেবের হৃদয়ের সঙ্গে আমার হৃদয় যদি মিলে যায় তাহলে কি হলো A equal to B B equal to C অতএব এ ইকুয়াল টু সি যারা অঙ্ক করেছেন তারা জানেন যারা অঙ্ক করেনি বোকার মতো চেয়ে রইলে তাহলেও বুঝতে পারবে if A equal to B যদি এ সমান সমান বি হয় যদি বি সমান সমান সি হয় স্বাভাবিকভাবে এ সমান সমান সি এ স্বাভাবিক কথা একটা বাচ্চা ছেলের কথা লজিক এটা সেরকম আমার গুরুপদ পদ্ম আমার পরম গুরুদেব আমার পরম পরমেষ্টি গুরুদেব পরম পরমেষ্টি পরমেষ্টি গুরুদেব সবাই আমার গুরুপরব কৃষ্ণের সঙ্গে একই হৃদয় সম্পন্ন হয়ে গেছিলেন কিন্তু কৃতার্থ হয়েছিলেন ভগবানের শ্রবণ কীর্তনে বিগলিত হৃদয় হয়েছিল তাহলে গুরুমুখ পদ্মবাক্য হৃদয়তে করিয়া ঐক্য আর না করিও মনে আসা এই উপদেশের সঙ্গে সঙ্গে আপনি কি পেলেন এই উপদেশের সঙ্গে তুমি কি পেলে বলে এই উপদেশে এই পেলাম এই উপদেশে কি পেলে বলে এই উপদেশে এইটাই পেলাম যে আর কোনো আলাদা যেন আমার আশা আকাঙ্ক্ষা না থাকে গুরু মহারাজের গুরুপাদ পদ্মের হৃদয়ের যা আশা আকাঙ্ক্ষা আর ঠিক আমারও হৃদয়ের সেই আকাঙ্ক্ষা হয়ে গেল তাহলে গুরুপাদ পদ্ম মনুষ্য রূপে আমার সন্মুখে এসছেন তার তার আচার আদর্শ তার সঙ্গে যদি মেলাতে পারি হয়ে গেল অবশ্য কাঁচা গুরুর সঙ্গে যদি মিলিয়ে নিতে পারেন আপনার হৃদয় তার কিন্তু উল্টো বললো মহারাজ বলে গেছে আমিও মিলিয়ে নিলাম গুরুও কাঁচা শিষ্যও কাঁচা বললো মরে গেল আমাকে দোষারোপ করে লাভ নেই কাঁচা গুরুর কথা আমি বলিনি আমি সব অ্যাবসলিউটের কথা বলতে বসেছি যদি মেলাতে পারে গুরুমুখ পদ্ম বাক্য হৃদয়তে করিয়া ঐক্য আর না করিও মনে আসা তখন তার সিদ্ধ অবস্থা পারবে কেউ যদি কেউ পারে তাহলে সিদ্ধ অবস্থা হয়ে যাবে তাই সেটি কি বলেছি তাহলে এখানে নারদজি এখনো পর্যন্ত তাকে আকাশবাণী হলো যে তোমার এখনো অবিপক্ষ কষায়ানাম দুর্দশ অহম কুযোগিনাম কুযোগিনাম বলতে যাদের যোগটা কুপথে গেছে স্বপথে যায়নি স মানে সৎপথে এখনো নিজের স্বতন্ত্রতা রয়েছে স্বেচ্ছাচারিতা রয়েছে অন্নাভিলাষ রয়েছে এদের সবাইকে কুযোগী বললে অসুবিধা হয় না কুযোগী তো কু মানে কুৎসিত কু মানে কি কুৎসিত সু মানে সুন্দর এই দুটোই কথা কু কথাটা মিটিয়ে দেওয়ার জন্য সু আনতে হবে সু আনলে হয়ে গেল সমাধান তাহলে আর কুযোগী বলা হবে না দুর্দশহাম কুযোগী নাম তাহলে হয়ে গেল সমাধান তাহলে যারা কুযোগী তাদের জন্য ভগবান দর্শন দিচ্ছেন না এই জন্য নারদজিকে অপেক্ষা করতে হলো নারদজি বললেন পরে দেখা গেল সময় মতো আমি আমার দেহ ছেড়ে দেওয়ার সময় হলো আর দেহ সরস্বার সময় হওয়ার সঙ্গে সঙ্গে আমি ভগবানের সৃষ্টির বিনাশ সৃষ্টি যখন প্রলয় হয়ে গেল ভগবানের মধ্যে বিরাজ করছিলাম তারপর সৃষ্টির সময় অন্যান্য সৃষ্টির সঙ্গে সঙ্গে আমাকে ভগবান সৃষ্টি করলেন ওম নমো ভগবতে তুভ্যাম বাসুদেবায় ধীমহি প্রদ্যুন্নায় অনুরুদ্ধায় নমঃ শঙ্করসনায় আমি কি করলাম বলছে ওই আকাশবাণীর পরেতে ভগবানের নাম কীর্তন করতে করতে সময় কাটালাম গৃণন্তি গুণ না গৃণন্তি গুণ নামানি কৃষ্ণ স্বানুস্মরন্তি চ এইভাবে ভগবানের চিন্তা করতে করতে সময় এলো আমার শরীর ছাড়া সময় হয়েছে গেল ইমাম সনিগমম নবেত্য মদনুষ্ঠিতম অদাত্মে জ্ঞান ঐশ্বর্যম সস্মিন ভাবঞ্চ কেশবে হে ব্রহ্মণ আমি ভগবান কেশবের উপদেশ মতো এই সকল কর্মের অনুষ্ঠান করিয়াছি জানিয়া তিনি আমাকে জ্ঞান ঐশ্বর্য এবং আমার তার প্রতি আমার প্রেম প্রদান করেছিলেন এইভাবে যশো গাথা কীর্তন করতে করতে নারদজি বলছেন অনেক ব্যাখ্যা আছে সময় মতো কি হলো যখন সময় এলো তখন কি হলো তখন ভগবানের চিন্তা যেমন আমি করছিলাম ভগবানের চিন্তা চরণ কমল সাধুদের মুখে যেমন শুনেছি হ্যাঁ চিন্তা করতে করতে ধায়তোষ চরণাম ভজম ধায়তোষ চরণাম ভজম ভাব নির্জিত চেতসা উৎকণ্ঠাশ্রু কলাক্ষস্য হৃদাসিত মে সনই হরি ভগবানের চরণ কমলকে যেমনভাবে আমি সাধুদিনকে শুনেছি এই চিন্তা করতে করতে হঠাৎ এক ঝলক আমার মধ্যে দর্শন দিলেন উৎকণ্ঠাশ্রু কলাক্ষস্য বলছে ঔৎকণ্ঠাশ্র কলাক্ষস্য বলছে আমার উৎকণ্ঠা বৃদ্ধি হতে হতে একবারে চক্ষু বিদীর্ণ হয়ে গেল বক্ষ সেই সময় হৃদয়াসিত মে হরি ভগবান এক ঝলক দর্শন দিয়েছিলেন তারপর এই ধরনের প্রেমাতি প্রেমাতি ভর নির্ভিন্ন পুলকাঙ্গ অতি নিবৃত আনন্দ সংপ্লবেন লীন নাপাস্যাম উভয় মুনে এই রকম অবস্থা যখন প্রাপ্ত হয়েছিলেন তারপরে আস্তে আস্তে অদর্শনে বলে ক্রন্দন করলেন তারপরে তো ভগবান এসে আকাশবাণী করে দিলেন তারপরেতে পরবর্তী সময়েতে পরবর্তী সৃষ্টির সময়ে নারদজির আবার জন্ম হলো সেই সময় নারদ রূপে এই কথা বর্ণনা আমি অতি সংক্ষেপে বলে গেলাম অতি সংক্ষেপে আমি এসব কথা বললাম অনেক কথা বলবার দরকার ছিল তাহলে দেখা গেল যে নারদজি যখন দেহ ছাড়ছেন দেহ ছাড়ার সময় কেমন হলো বলছেন কালহ প্রাদুরভূত কালে ত্বরিত সৌদামিনী যথা প্রযুজ্যমানে ময়ী ত্বাম ভগবত শুদ্ধ্যাম ভগবতীম তনুম বলছেন আরব্ধ কর্ম নির্বাণ ন্যাপাতৎ পঞ্চভৌতিক আমার পঞ্চভৌতিক দেহ বিগত হল শুদ্ধ শতময় ভাগবতী তনু আমি প্রাপ্ত হলাম ভগবানের বিনা পেট প্রাপ্ত হল আমি সরব্রহ্ম বলছে দেবদত্তম ইমাম বীণম সরব্রহ্ম বিভূষিতম মূর্ছয়িত্বা হরিকথাম গায়মানস চরামি অহম এইভাবে আমি দেবদত্ত ভগবানের দ্বারা এই বিনা প্রাপ্ত হলাম সরব্রহ্ম এখানে গান করতে করতে ভগবানের কথা কীর্তন করতে করতে মূর্ছয়িত্বা বিভিন্ন স্বরের স্বর মূর্ছনা গাইতে গাইতে হ্যাঁ আমি কি করতাম বলছেন মূর্ছয়িত্বা হরিকথাম হরিকথাম গায় মানস চরামি আহম এইভাবে আমি বিচরণ করতে আরম্ভ করলাম আর জমা দেবীর যোগ পথই কাম লোভ হত মুহু মুকুন্দ সেবয়া যদ্বৎ তথা আধ্যাত্মা ন সম্মতি যোগ জ্ঞান কর্মযোগ ধ্যান যোগ জ্ঞান যোগ যে কোনো রাজগোজ যে কোনো পথে তুমি যেতে পারো কিন্তু জমা দেবীর জম তপস্যা ধ্যান তপস্যা অনেক কিছু করলাম জম নিয়ম প্রাণায়াম শ্রদ্ধায় অধ্যায় নিরুদ্ধায় সব করে ফেললাম লাভ কিছু হবে কখন লাভ হবে বলছে জমা দেবীর যোগ পথেই কাম লোভ হত মুহু মুকুন্দ সেবায়া যদবৎ তথা আধ্যাত্মা না সম্মতি যদি মহাজনগণের কৃপা লাভ হয়ে মুকুন্দের সেবা লাভ করতে পারি তার দ্বারা আমি যতটা কৃতকৃতার্থ হব ভগবানের হরিকথা কীর্তনের দ্বারা যম আদি তপস্যা নিয়ম হ্যাঁ, শ্রদ্ধা নিরুদ্ধায় এর দ্বারা কিন্তু কোনো পৃথিবীতে এমন কোনো সাধন ভজন নাই যার দ্বারা হরিকীর্তন হরিকথা মুকুন্দের সেবা স্মৃতি এর দ্বারা যতটা পবিত্র হতে পারবো ততটা পবিত্র আর কোনো কিছুর দ্বারা হতে পারব না জংব্রবজন্মন পেতমপেত কৃত্তম দৈপায়ন বিরহ কাতর্বাজুহাবা पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदुं त्वां सर्वभूतहृदयं मुनिमानतस्मि वाञ्छकल्पतुर्वस्य कृपा सिन्धुभ्यवच पतितानं पावनभविष्णभ्यो नमः